ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে আকিমুসালাত লেজিক্রি আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপাসনার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের জন্যে সৃষ্টি হয়েছি যেটা কোরআনে উল্লেখ হয়েছে ওয়ামা খালাক্তুল জিন্না ওয়ালি ইনসা ইল্লা আবুদুন আমি জেন বা মানব জাতকে সৃষ্টি করেনি কিন্তু আমার উপাসনার জন্যে আমার এবাদতর জন্যে তো আমরা সৃষ্টি হয়েছি বা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে সেটা হচ্ছে তার উপাসনা ও তার এবাদত তাই আগে এরশাদ হচ্ছে আকিমুসালাত দিক্রি আর আমার জিকির করার জন্যে আমার উপাসনা করার জন্যে নামাজ কায়েম করো أقيموا الصلاة لذكري فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر এই সালাত এই নামাজ মানুষকে সমস্ত প্রকারের অন্যায় ও অবিচার জুলুম অত্যাচার বা পাপ থেকে বিরত রাখে ইন্না সালাত তানহা আনিল ফ্যাশায় ওয়ালমুনকার সমস্ত প্রকারের জঘন্য বা অভদ্র কাজ এবং আল্লাহর হুকুমের অমান্যতা করা থেকেও বিরত রাখে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নামাজের মাধ্যমে আল্লাহর এই উপাসনা বা এবাতাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের এত নিকট হতে পারি যে তারপরে যেন আমাদের মনে কোনো প্রকারের পাপের আশা না জাগে বা আমরা আল্লাহকে যখন ভালোবাসব আর আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব তো তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করবে আমরা তখন অটোমেটিক অভদ্র বা অসামাজিক বা অনৈতিক কাজ থেকে তখন দূরে থাকার চেষ্টা করব। বা অবৈধ বা হারাম জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করব আর ওই পথে পলার ওই পথে চলার চেষ্টা করব যে পথে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখতে চান তবে এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস বা এমন একটি এবাদত যে এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে হয় তাই শয়তান আপ্রান্ত চেষ্টা করে মানুষকে এই নামাজ থেকে বাধা দেওয়ার মানুষকে এই নামাজ থেকে দূরে রাখার যাতে সে আল্লাহর নিকটে না আসতে পারে আল্লাহর নিকটতম না হতে পারে বা সে যেন আল্লাহর পথের পথিক না হতে পারে তাই যদি শয়তানের সঙ্গে লড়াই করতে চান বা শয়তানকে পরাজয় করতে চান আর শয়তানের সঙ্গে যুদ্ধ করে জিততে চান তো নামাজ শুরু করুন যখন নামাজ শুরু করবেন তখন গায়েব থেকে আল্লাহ সাহায্য করবে শয়তান বা শয়তানিদের চক্রান্ত থেকে মুক্তি পাওয়ার জন্যে সালাদা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সমস্ত প্রকারের অসৎ কাজ থেকে বাধা দেয় আর এই নামাজ যখন মানুষ শুরু করে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আসসালাত ও মেয়ারাজুল মমিন নামাজ মমিনের জন্যে মিয়ারাজ মানে যেমন নবী করিম সাল্লাম সাক্ষাতের জন্য আল্লাহর আওরসে গিয়েছিলেন আল্লাহর দরবারে গিয়েছিলেন ওইরূপ যখন কোনো মমিন নামাজে দাঁড়ায় তার মানে সে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে আল্লাহর আওরসে আল্লাহর সামনে সে আল্লাহকে দেখছে বা আল্লাহ তাকে দেখছে তাই মাওলা আলী আলাইসালাম বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তো এই ভাববে যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে আর যদি তুমি নিজের বিশ্বাস না জাগাতে পারো এইভাবে যে তুমি আল্লাহকে দেখছো তো কমস কম এটা তো অবশ্যই ভেবে নেবে যে তোমার প্রতিপালক তোমার আল্লাহ তোমাকে দেখছে তখন সেই সময় কত সংযত হয়ে কত শান্তভাবে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে বা কোনো বড় লোকের সঙ্গে যখন আমরা সাক্ষাৎ করি তো আপ্রান্ত চেষ্টা করি খুব সংযত হয়ে সুন্দর ভাষায় সুন্দরভাবে তার সঙ্গে কথা বলার তো আল্লাহ চেয়ে তো বড় কেউ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তো যখন তার দরবারে হাজুরে আমরা তার সঙ্গে কথা বলবো তো কত ভদ্র কত নম্রতার সঙ্গে কত সুন্দরভাবে কথা বলতে হবে বা সেই সাক্ষাতের জন্যে প্রস্তুত হতে হবে এটাকে ভেবে নিতে হবে তাই রাতের অন্ধকারে যখন আমরা নামাজ পড়ি তাহাজ্জুদ নামাজ ومن الليل فتهجد به نافلة لك أسأن يبعثك ربك مقاما আল্লাহ রব্বুল আলমিন নিজের নবীকে বলেছিলেন যে রাতের এক প্রহারে এক অংশে নিজের প্রতিপালককে স্মরণ করো তাহাজ্যদের মাঝখানে তেলাওয়াতের মাঝখানে সালাত নামাজের মাঝখানে এই নামাজ এই নাফল নামাজ আপনাকে অনেক উচ্চ স্থান দান করাবে আশা আইয়া বা আশা করাব্বকা মাকামা মাহমুদা তো আমরা যদি আল্লাহর নিকটতম হতে চাই আল্লাহর প্রিয় বান্ধা হতে চাই বা আল্লাহর ওলি হতে চাই তো এই তাহাজুদ নামাজ পড়ার চেষ্টা করতে হবে ফরজ নামাজের সঙ্গে সঙ্গে নফল নামাজ আর নফল নামাজের মধ্যে বিশেষ করে তাহাজুদ নামাজ মানুষের স্থানকে অনেক উচ্চ করে দেয় তাহাজুদ নামাজের বহু ফজিলত ও বহু ফায়দা বলা হয়েছে ইন্না সালাতুল্লাইল তুহাসনুল ওয়াজ তুতিব রিহ তুদির রিস্কা তজলুল বসর তজহাবুল হাম তক্তিয়দ্দাইন নামাজ সব মানুষের চেহারাকে উজ্জ্বল করে তার সৌন্দর্যতাকে বাড়ায় তার শরীরকে সুগন্ধিত করে তার মনোবলকে বৃদ্ধ করে তার দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে তারপরে এই নামাজ তার দুঃখ কষ্টকে নিবারণ করে বা দুঃখ কষ্টকে মুক্তি দান করে ঋণ শোধ করায় এই নামাজে সব যে পড়ে সে আল্লাহ রব্বুল আলমীর এত নিকটতম হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে এভাবে বলিয়েছেন যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে গভীর রাত্রে একা উঠে আমাকে স্মরণ করে তখন আমি তাকে নিয়ে আমার ফেরিস্তাদের মাঝখানে গর্ব করি যে আমার বান্দা আমাকে কত ভালোবাসে যে নিজের প্রিয় নিদ্রাকে ত্যায্য করে আরামকে ছেড়ে আমার সামনে হাজির হয়েছে আমার সঙ্গে কথা বলতে এসেছে আমার উপাসনায় দাঁড়িয়েছে একে যেন নিরাশ করো না এ যেমন আমাকে খুশি করতে চেয়েছে বা আমার খুশি বা আমার রাজের জন্যে নিজের বিশ্রামকে ত্যায্য করেছে আরামকে ত্যায্য করেছে তো একেও আমার থেকে রাজি করো আর সালাতুল লাইল মানে তাহাজুদ নামাজ সব নামাজ যখন পড়া হয় তো ওই সময় তার শরীর থেকে একরকমের নূর সৃষ্টি হয় যেটা হয়তো সাধারণ মানুষ দেখে না বা বোঝে না বা বুঝতে পারে না কিন্তু ফেরিস্তারা এই জিনিসটাকে অনুভব করেন বা দেখেন তাই নামাজে সব চেষ্টা করতে হবে শয়তান অনেক বাধা সৃষ্টি করবে নামাজের সব যখন পড়তে চাবেন ওই সময় শয়তান এসে খুব সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াবে উঠতে দেবে না কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে শয়তানকে লাথি মেরে যদি আমি বলি খুব সহজ ভাষা শয়তানকে বহিষ্কার করে লাথি মেরে তারা উঠে দাঁড়ায় আল্লাহর উপাসনার জন্যে তবে এই এবাদতের সময় অনেক বাধা সৃষ্টি হয় যেমন আমার অনেক দর্শকবৃন্দর ওনারাও অনেক অনেক সময় জানিয়েছেন যে মামা সাহেব আমরা যখন নামাজে সব পড়ি ধার্য নামাজ শুরু করি জানি না কিভাবে বাধা সৃষ্টি হয় শয়তান এসে মনে দুশ্চিন্তা সৃষ্টি করে দেয় কুমন্তনা করে দেয় যাতে নামাজ না পড়তে পারে বাধা সৃষ্টি করা এটাই বাস্তব নবী করিম সাল্লা সাল্লাম যখন নামাজ তাহাজ পড়তেন ওইরূপ শায়াতুম শায়াতিউন মিনাল জিন্নেওয়াল ইনস মানে মানুষের মধ্যেও শায়তান আছে আবার জেন পরিদের মধ্যেও শয়তান আছে মিন্না সালেহ মিন্না তালেহ সুরা জেন তুলে দেখুন জেনেরাই বলছে আমাদের মধ্যে ভালো আছে আবার মন্দরাও আছে তো যারা মন্দ তারা হচ্ছে শয়তানের সাথী আর শয়তান আপনারা জানেন নিজেও সে জেন তো জেনদের সর্দার তো সে নিজের চালাবেলাদেরকে তখন ব্যবহার করে যাতে ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে উপাসনা না করতে পারে বা রাতের অন্ধকারে আল্লাহকে স্মরণ করে উচ্চ স্থান না অর্জন করতে পারে তাই শয়তান আপ্রান্ত চেষ্টা করে বাধা সৃষ্টি করার এমন এমন ঘটনা ঘটবে আওয়াজ আসবে এমন মনে হবে যেন কেউ আপনাকে দেখছে কেউ ফলো করছে বিভিন্ন প্রকারের একটা অশান্তি সৃষ্টি হবে যাতে আপনি শান্তির সঙ্গে ওই নামাজটা না পড়তে পারেন তাই মনোবলকে বৃদ্ধি রেখে সবসময় তাহাজ্জুদ নামাজ যখন শুরু করবেন আগে বুকের ওপরে হাত রেখে তিনবার বলবেন বিসমুল্লাহ রহমান রহিম আউজবিল্লাহ সামিল আলিম মিন হামজাত শাহাতিন আউজবিল্লাহ ইয়াহাদরুন ইন আল্লাহ সামিউল আলিম এই দোয়াটা পড়ে বুকের ওপরে ফু দিয়ে নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ চিহ্ন ইঞ্চ মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আশা রাখি আমার এই ছোট ভূমিকা মনে রাখবেন আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নে শুনে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত প্রিয় মৌলানা সাহেব আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর আমি মোহাম্মদ ইজারুল শেখ বলছিলাম আমার প্রশ্ন হলো আপনার চ্যানেলটাকে আমরা নিয়মিত দেখি আমি আপনার অভিজ্ঞতাকে খুব ধন্যবাদ জানাই আল্লাহ সুবাহন তালার কাছে আপনি খুব সুন্দর বলেন এবং আল্লাহ সুবাহন তালার বাণীটাকে আপনি বেশি প্রচার করেন যা কিছু বলেন পাক কোরআন থেকে বলেন আর কোরআন পাক থেকে হাদিস শরীফে যেটা এসেছে সেটা আপনি বলেন এই জন্যে আপনার চ্যানেল ওয়েনটাকে এবং বাংলাটাকে আমরা নিয়মিত দেখি আমার স্ত্রী আপনার এই চ্যানেলটাকে দেখার পর থেকে তাহাজতের নামাজ আগে থেকে পড়তো এখন তো পড়া নিয়মিত পড়তেই থাকে কিন্তু মগরিবের নামাজ পড়ছিল এমন তো অবস্থায় হাতেই ছিল তসবি একটা ফোন এসেছিল অন্য জায়গা থেকে ফোনটা ধরার পথে আর হাত থেকে তসবিটা গায়েব হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পর থেকে আজ পর্যন্ত ঠিক কুড়ি দিন আগে তসবিটা হারিয়ে গেছে আজ পর্যন্ত তসবিটাকে খুঁজেও পাওয়া গেল না হাত থেকে তসবিটা গায়েব হয়ে গেছে এর কারণটা কি থাকতে পারে মনার সাহেব একটু বুঝিয়ে বললে আমাদের বুঝতে সুবিধা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্যে বা নিজের প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখছেন চ্যানেল ওয়েনে এবং তার থেকে লাভবান হচ্ছেন আলহামদুলিল্লাহ এটা জেনে খুব খুশি হলাম আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আপনারা ঐরূপ সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করুন এবং এটা অন্যদের কাছেও পৌঁছে দিন নেক কাজে এক অপরকে সহযোগিতা করতে বলা হয়েছে তো আউন আলাল বীর তাকওয়া ওলা তো আওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান কোরআন বলছে তোমরা নেকি আল্লাহর ভয়ের কাছে বা সৎ কাজে এক অপরকে সহযোগিতা করো সাহায্য করো অন্যায় অবিচারে জুলুম অত্যাচারে যেন কেউ কারো সহযোগী হয় না বা কারোর সহযোগিতা করো না তো আশা রেখে আমরা এই নেক এই সত্য বা এই হক জিনিসগুলো জানার পরে চেষ্টা করব সেগুলোর ওপরে নিজেরা আমাল করার এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আমার প্রিয় ভাইজান আপনার স্ত্রী নামাজ সব পড়ছেন শুনে খুব খুশি আল্লাহ ওনাকে তৌফিক দান করুক তবে যে ঘটনাটা ঘটেছে ওনার হাত থেকে তসবি গায়ব হয়ে গিয়েছে ও নিয়ে বেশি চিন্তা করবেন না এগুলো শায়াতুম মিনাল জিন মানে জেনের মধ্যে যারা শয়তান যারা অসৎ তারা এই সমস্ত কাজ করে শয়তান তাদের দ্বারা এই সমস্ত কাজ নেয় যাহাতে মানুষ শান্তিপূর্ণভাবে পুরো মনোযোগিতার সঙ্গে আল্লাহর উপাসনা ইবাদত না করতে পারে সেই সময় থেকে নিয়ে আজও হয়তো আপনার স্ত্রী যখনই নামাজ পড়ছেন ওই তসবির কথা বারবার মনে পড়ছে শয়তান এটাই চায় যে কি করে এর একে দ্বিমন করা যায় বা অন্য দিকে মন ঘুরিয়ে দেওয়া যায় এ যেন শান্তির সঙ্গে নামাজ না পড়তে পারে তাই ও নিয়ে কোনো চিন্তা করবেন না এটা অনেকবার বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে ঘটেছে ওই তসবি পরে হয়তো এমন এক জায়গায় খুঁজে পাবেন পড়ে পাবেন যে আপনার ধারণায় ছিল না যে এই তসবিটা এখানে কী করে আসলো ঘরের কোনো কোনায় পড়ে থাকবে দরজার পেছনে এমন জায়গায় থাকবে কোনো বিছানার নিচে থাকবে যে আপনি ভাবতে পারবেন এই জিনিসটা এখানে আসলো কি করে হয়তো কোনো গাছের ডালে ঝুলবে এটা কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল অনেক এমন ঘটনা ঘটেছে তো এগুলো ওই শায়াতিন মেনাল জিন ওরা ওই জিনিসটা তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে সবসময় মনে ওটা জাগাতে থাকে যে তুমি তসবি খোঁজো তোমার তসবি কোথায় তো মানুষ ওতে ব্যস্ত হয়ে যায় আর আল্লাহর উপাসনা ভুলে যায় তাই এইটা শয়তানের কাজ উনি একটু চিন্তা করবেন না সামান্য একটা তসবি হারিয়ে গেছে এই মনে করুন একটা হারিয়ে গেছে কি সাতকা গেছে এই মনে করে ওকে ভুলে যান কেননা যত স্মরণ করবেন শয়তান তত সুযোগ ধরবে বা শয়তান মনে করবে আমি জিতে গেছি একে পথভ্রষ্ট করার বা এর মন ভ্রষ্ট করার তাই আশা রাখি আপনার স্ত্রীকে বলবেন ও নিয়ে যেন মোটেও চিন্তা না করেন আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমি মুর্শিদাবাদের বহরমপুর মোহাম্মদ ইজরুল শেখ বলছিলাম আমার প্রথম প্রশ্ন হলো রোজার মাসে কি তাহাজত নামাজ আছে যদি থেকে থাকে কোরআন হাদিসের আলোকে বলবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বাড়ির পাশে একজন মহিলা আমার বোন হচ্ছে উনি তাহাজতের নামাজ ধরেছেন তো তাহাজতের নামাজের সময় উনি খুব ওনাকে খুব ডিস্টার্ব করছে মারাত্মক ডিস্টার্ব করছে রাত্রে তাহাজতের নামাজের সময় উঠছে নামাজ চলাকালীন ওনাকে এত ডিস্টার্ব করছে যে ওনার নামাজ পড়া খুব বিঘ্ন সৃষ্টি হচ্ছে ওনার গায়ে নাকি পেশাব ফিরে দিচ্ছে কেউ না কেউ এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার নামাজ পড়তে যথেষ্ট অসুবিধা হচ্ছে এর মূল কারণটা কি একটু জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্যে বা প্রশ্ন রাখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন এক রমজান মাসে তাহাজুদ নামাজ ছিল কি না কোরআন হাদিসের আলোয় আপনি জানতে চেয়েছেন আর দ্বিতীয় আপনার প্রতিবেশী আপনার এক বোন উনি তাহাজুদ নামাজ পড়ছেন আর ওই সময় শয়তান বিঘ্ন ঘটাচ্ছে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে যাতে উনি তাহাজুদ নামাজ না পড়তে পারেন তার কারণ কি তো এর আগে আপনার একটা প্রশ্নের উত্তরে আমি বলেছি যে নামাজ মানুষকে সমস্ত প্রকারের অসৎ কাজ অন্যায় থেকে বাধা করে বাধা সৃষ্টি করে শয়তানের পথ থেকে দূরে রাখে তাই শয়তান আপ্রান্ত চেষ্টা করে মানুষ যাতে নামাজ না পড়তে পারে যারা নামাজ পড়ে না তার মানে তারা শয়তানের পথের প্রতীক তারা শয়তানের বন্ধু শয়তানের কথা মতো চলছে শয়তানকে ফলো করছে আর যারা নামাজ পড়ছে তারা শয়তানের সঙ্গে লড়াই করছে শয়তানের বিরোধিতা করছে আল্লাহর পথের প্রতীক হয়ে চলার চেষ্টা করছে তো এটা শয়তানের কাজ শয়তান আপ্রান্ত চেষ্টা করে যে মানুষ যাতে আল্লাহর নিকটতম না হতে পারে আর তাহাজ্জুদ নামাজ মানুষকে আল্লাহর নিকটতম করে দেয় ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ুন এই নফল নামাজ আপনাকে আল্লাহর নিকটতম করে দেবে উচ্চ স্থান দান করবে তাই যদি কেউ ওই নফল নামাজ পড়ে তো শয়তান ওই সময় বিভিন্ন প্রকারের বাধা সৃষ্টি করার চেষ্টা করে বিভিন্ন রূপে আসে যেটা আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি অনেকবার দেখেছি আমি যখন নামাজের সব পড়তে দাঁড়াই বেশিরভাগ সময় আগে এটা খুব ছিল এখন একটু কম হয়ে গেছে মানে শয়তান কি কি রূপ ধারণ করে আসে আমি সেটা ক্যামেরায় আপনাদের সামনে বলে বা ব্যাখ্যা করার মানে ক্ষমতা রাখি না মানে এমন জিনিস সেটা বলে হয়তো বোঝানো সম্ভব নয় মানে এমনকি আমাকে জানে মারারও চেষ্টা করেছে যাতে আমি নামাজ কমপ্লিট না করতে পারি এমন মনে হচ্ছিল যে হয়তো আমার আজকের নামাজ শেষ হবে না তার আগে আমার জীবন শেষ হয়ে যাবে চিন্তা করুন কি পরিমাণে বাধা সৃষ্টি করে শয়তান দরজার আড়াল থেকে দেখতে থাকবে আর এমন এমনভাবে বাধা সৃষ্টি করবে যে আপনি ছটপট করবেন আপনার মন লাগবে না নামাজে আপনার সবসময় মনে হবে যেন কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে কেউ আমার পেছনে আছে কি কেউ আমার সামনে আছে কেউ আড়াল থেকে আমাকে দেখছে কোনো রকমের আওয়াজ করবে কোন রকমের খটপট করবে হঠাৎ একটা কিছু ঝম করে পড়বে আর ওই যেরকম অনেক দুর্গন্ধ ছড়বে এটা বাস্তব এটা প্র্যাকটিক্যাল আমরা বহু শিক্ষক মানে আমাদের যিনি যারা আরিফিন মানে এই আমালিতের দুনিয়া যারা উচ্চ শিক্ষা রাখেন ওনারা বলেন শয়তান যখন নিকটে আসে বিশেষ করে খারাপ জেনেরা যখন নিকটে আসে তখন একটা দুর্গন্ধ সৃষ্টি হয় মানে পেশাব পায়খানার চেয়েও তো দুর্গন্ধ তো যখনই সঙ্গে নিজের আশেপাশে এরকম দুর্গন্ধ অনুভব করবেন যে কেউ নেই কিন্তু এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে তো মনে করুন কোনো জিন আশেপাশে ওই শয়তা শয়াতিন মিনাল জিন এসেছে জিনের মধ্যে যারা শয়তান তারা কেউ পাশে এসেছে এ ভূত পেতনি এসব কিচ্ছু না এসব কিন্তু জিন এই জিন এরা বিভিন্ন রূপ ধারণ করে আর এটা শয়তান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছিল যে আল্লাহ আমি যখন যে রূপ চাপো সেই রূপ যেন ধারণ করতে পারি তো শয়তানরা এসে বিভিন্ন প্রকারের বাধা সৃষ্টি করে ডিস্টার্ব করবে আওয়াজ করবে কোনো ক্ষতি করার চেষ্টা করবে যাহাতে নামাজ না পড়তে পারে তাই আপনার ওই বোনকে বলে দিন হাফত হাইকাল হাফত হাইকাল দোয়া ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে বা বইয়ের দোকানে ইসলামিক বই যেখানে পাওয়া যায় ওখানে হাফত হাইকাল নামের বইও পাওয়া যাবে ওইটা সকাল সন্ধে পড়তে আর দোয়ায় বা হিরজে আবু দাজানা বিশেষ করে জেনদের থেকে মুক্তিতে থাকার জন্যে ওদের আক্রমণ থেকে বাঁচার জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের এক সাহাবি আবু দেজানাকে এই হেরস বা এই দোয়া দিয়েছিলেন যেটাকে কাছে রাখবে আর রাত্রে শোয়ার সময় নিজের বালিশের নিচে রাখবে জেন বা শয়তান তোমার নিকটে আসবে না তো ওইটাই নিজের কাছে রাখতে বলবেন তবে বাথরুমে যাওয়ার সময় যেন ওটাকে বাইরে রেখে যান আর যেমন আমি এর আগেও বলেছি নামাজ শুরু করার আগে বিসমুল্লাহ রহমান রহিম আউজবিল্লাহ ইসামিল আলিম মিন হামজাত শায়াতিন আউজবিল্লাহ ইয়াহজরুন ইন্নআল্লাহ সামিউল আলিম এই দোয়াটা পড়ে বুকের ওপর ফু দিয়ে যেন নামাজ শুরু করে ইনশাআল্লাহ শয়তান বাধা সৃষ্টি করতে পারবে না বা ওই সমস্ত জেনেরা যারা এসে জ্বালাতন করে বা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করে আলসা রেখে আল্লাহর যদি হেফাজতে আমরা এসে যাই আল্লাহ যদি আমাদের রক্ষা করে তো আল্লাহর কোনো মখলুক শক্তি রাখে না বা ক্ষমতা নেই আমাদেরকে আঘাত করার বা ক্ষতি করার তাই আমি সবসময় আমার প্রতিপালকের উপরে আমি বিশ্বাস রাখি বলে এখনও বেঁচে আছে আল্লাহ হেফাজত করছে আর নইলে শায়াতিম মেনাল জিন্নে ওয়াল ইনস মানে মানবদের মধ্যেও শায়তান আছে আবার জেনের মধ্যেও শায়তান আছে যারা নেকুকারদেরকে সুকর্মীদেরকে সৎপথ থেকে বাতে সৃষ্টি করার চেষ্টা করে তাই আমি যে এই হকের আমন্ত্রণ জানাচ্ছি সত্যর দিকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সত্য জিনিসকে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি হক জিনিস সঠিক জিনিস আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই জন্য শয়তান আপ্রান্ত চেষ্টা করছে বাধা সৃষ্টি করার গত প্রায় ছ মাস ধরে আমি বিভিন্ন প্রকারের শারীরিক বা মানবিক কষ্টের মধ্যে জীবনযাপন করছি কিন্তু তবু একটা মনে বল আছে না আমার প্রতিপালক আমার সহায় আছে আর আমি যে নেক কাজ করছি আল্লাহর বান্দাদের কাছে সঠিক জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যদি এটা হক হয়ে থাকে তো আল্লাহ গায়েব থেকে আমার সাহায্য করবে আলহামদুলিল্লাহ শয়তান একদিন হারতে হবে তাকে আর হক জিতবেই জিতবে এটা আল্লাহর ওয়াদা তাই আশা রাখি আমার প্রিয় ভাইজান আপনার বোনের মনোবলকে বৃদ্ধি করার জন্য আমি এতটুকু বললাম যে সে যেন ভয় না পায় আর ওনার মতো আমার অন্য দর্শক বিন্দুদের মধ্যে কারো যদি শয়তান জ্বালাতন করছে জিন জেনারেশ এসে জ্বালাতন করছে তো ওই দোয়া হেরজে আবুদ জানা তারা নিজের কাছে রাখুক আর হাফ কাল সকাল সন্ধ্যে পড়ে নিজের ওপরে দম করুক ইনশাল্লাহ শয়তানের হাত থেকে বা জেনদের হাত থেকে তারা মুক্তিতে থাকতে পারবে এটা আমার বিশ্বাস আর সাতকে দিলে বালা মুসিবত দূর হয়ে যায় এবারে আপনি জানতে চেয়েছেন যে তাহাজুদ নামাজ রমজান মাসে ছিল কি না তো আমার প্রিয় ভাইজান আমি বলতে চাই তাহাজুদ নামাজই ছিল আসল নামাজ হচ্ছে তাহাজুদ নামাজ যেটা নবী পড়তেন কোরআনে বাহাদেশে যার হুকুম হওয়া হয়েছে তাহাজ্জুদ নামাজ কোরআনে উল্লেখ হয়েছে তাহাজ্জুদ বেহিন আতান আসাই আবাস রব্বকা মকামা মাহমুদা সুরাবানী ইসরায়েল আয়াত নম্বর উনাশি তুলে দেখুক তারা দেখুক একবার সেখানে তাহাজ্জুদ নামাজের হুকুম দেওয়া হয়েছে কিনা তাই বললাম না শয়তান অনেক অনেক সময় নেকির মাধ্যমেও বাধা দেয় যেমন জানাবে মুসানবের যুগে একজন বড় আবিদ ছিল সে পাহাড়ের উপরে যে আল্লাহর উপাসনা করছিল আবাদত করছিল বহু উপাসনা করতে এবাদত করতো শয়তান তাকে বহুভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে পারেনি তখন শয়তান কি করেছে মুসাল্লি হয়ে তার পাশে একটা জায়নামাজ বিছিয়েছে সে যেখানে উপাসনা করছিল নিরাবিলে একা তার পাশে যে একটা নামাজের পার্টি বিছিয়েছে আর নামাজের উপরে নামাজ পড়ে যাচ্ছে কয়েকশো রেখাত নামাজ পড়ছে কিন্তু বিশ্রাম নিচ্ছে না আরাম করছে না চুল পরিমাণে মানে যেন ক্লান্ত হচ্ছে না এ নামাজ শেষ করার পরে ভাবছি যে এই ব্যক্তিটা আমার পাশে এসে নামাজ পড়ছে আর এত নামাজ পড়ে যাচ্ছে একবার ক্লান্ত হচ্ছে না এই শক্তি কোথা থেকে পেয়েছে এ জানার দরকার আছে কারণ আমি দু দশ বিশ রেখাত নামাজ পড়ার পরে আমি ক্লান্ত হয়ে যাচ্ছে আমাকে বিশ্রাম নিতে হচ্ছে আরাম করতে হচ্ছে কিন্তু ওই ব্যক্তি এক এত নামাজ পড়ছে একবার বিশ্রাম নিচ্ছে না একবার ক্লান্ত হচ্ছে না যাই অপেক্ষা করার পর অনেক সময় পরে শয়তান যখন দেখলো যে এবারে আমার দিকে পুরো ধ্যান দিয়েছে আল্লাহর উপাসনা ছেড়ে তখন শয়তান স্টপ করেছে নামাজ স্টপ করে ওর দিক ফিরে সালাম করছে উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করছে ভাই আমি নামাজ পড়ি আর আমি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যায় কিন্তু তোমাকে দেখছি তুমি এত উপাসনা করছো এত নামাজ পড়ছো যে তুমি ক্লান্ত হচ্ছ না এই শক্তি কোথা থেকে পেয়েছো তখন শয়তান বলছে শুধু নামাজ পড়লে হবে না নিজের জীবনে কিছু এমন করতে হবে যার পরে মানে আল্লাহর ভয় জাগবে আর ভয় জাগবে তখন এই শক্তি বৃদ্ধি হবে তো বলে ভাই আল্লাহর ভয় কি করে জাগবে তখন বলছে তোমাকে কোনো পাপ করতে হবে পাপ কর যখন করবে পাপ করার পরে তোমার মনে জাহান্নামের ভয় আসবে যে আমি পাপ করেছি হয়তো আল্লাহ আমাকে এই পাপের কারণে জাহান্নামে ফেলে দিতে পারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমাকে সুতরাং তখন মনোবল বেড়ে যাবে তখন ওই শয়তানকে যে কী পাপ করলে আমার মনোবল বৃদ্ধি হবে তখন বলছে যাও এই শহরে অমুক এক নারী আছে বেবিচারী বিখ্যাত বাজারি নারী যাও ওর সঙ্গে এক রাত কাটিয়ে আসো তারপরে দেখো তোমার শক্তি কি করে বৃদ্ধি পায় তোমার এবাদত কি করে মন লাগবে দেখুন শয়তান কি করে নিজের কাজ করে দিয়েছে ওই আবিদ এবাদত ছেড়ে সন্ধ্যার সময় গিয়েছে সেই এলাকায় সেই গ্রামে হোক সেই শহরে সেই নারীর বাড়িতে সে বিখ্যাত ছিল তাকে সবাই জানতো পরিচিত ব্যক্তি ছিল যে এই লোকটা বানি ইসরায়েলের বড় এবাদত গুজার জানাবে মুসার কওমের বড় আবিদ সুতরাং তাকে দেখে ওই নারী সে বেভিচারী সে বাজারি নারী শরীর বিক্রিয় করে জীবনযাপন করত। কিন্তু সে যখন দেখলো যে আল্লাহর এক নেক বান্ধা তার কাছে এসেছে সে বুঝতে পেরেছে এ নিজে স্বেচ্ছায় আসেনি নিশ্চয়ই কেউ একে বুঝিয়ে পাঠিয়েছে কারো চক্রান্তে পড়েছে এবারে জিজ্ঞাসা করছে আপনি এখানে কেন এসেছেন আপনি তো জানেন আমি একজন বদনাম মহিলা আমার সম্পর্কে সবাই জানে আমার বাসায় বা আমার বাড়িতে আমার এখানে কোনো ভালো লোক আসে না আপনি কি করে এসেছেন তখন ওই আবিদ বলছে আমি আজকে রাত্রে তোমার সঙ্গে বাস করতে চাই আমি আল্লাহর এবাদাতে আরও শক্তি পেতে চাই তখন ওই নারী বুঝতে পেরেছে কোনো শয়তানিকে পথভ্রষ্ট করেছে তখন বলেছে আপনি ভুল জায়গায় এসেছেন শয়তান আপনাকে পথভ্রষ্ট করে আমার কাছে পাঠিয়েছে আমার এখানে আসলে পরস্পর আপনার মনে আরও দুনিয়ার মায়া জাগবে আর এই জঘন্য কাজের দিকে জঘন্য কাজে আপনি লিপ্ত হয়ে যাবেন ওই পাপ আপনি করবেন না যে পাপ আমি কোনো কারণ হয়তো করছি সুতরাং কোনো রকমে বুঝিয়ে ওই নারী এই আবিদকে বলছে যা যদি বিশ্বনায় ফিরে যান যে দেখুন সে নামাজে আর ওখানে পাবেন না ও পুরো ঘটনা বলেছিল যে এরকম একজন নামাজি আমার পাশে নামাজ পড়ছিল আমি তখন যখন জিজ্ঞাসা করলাম তুমি এই শক্তি কোথা থেকে পেয়েছো সে তখন তোমার কাছে আমাকে পাঠিয়েছে তখন ওই নারী বলছে যে দেখুন সে আর নেই সে শয়তান নিজের কাজ করে চলে গেছে আর বাস্তবে ফিরে এসে দেখে সেখানে কি না নামাজের পার্টি আছে না মুসাল্লি না মুসাল্লা কিচ্ছু নেই না নামাজি না নামাজের পার্টি তখন বুঝতে পেরেছে তখন সে আল্লাহকে দোয়া আল্লাহ তোমার শুকুর ওই নারী অসৎ ছিল কিন্তু তবু আমাকে সে বাঁচিয়েছে আল্লাহ তুমি তার রক্ষা করো বিশ্বাস করুন সেই রাত্রে ওই নারী মারা যাচ্ছে যেন আমি মুসাকে আল্লাহ ওই করেছে যাও মুসা আমার এক কানিজ মারা গিয়েছে আমার এক দাসী মারা গিয়েছে তার দাফন কাফন সমস্ত দায়িত্ব তোমার যেন আমি মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা এ আল্লাহ কে সে তোমার দাসী তখন আল্লাহ বলছে অমুক নারী অমুক বাড়িতে থাকে যেন আমি মুসা নবী আলাইসালাম শুনেছিলেন জানতেন আচ্ছা আল্লাহ ও তো পাপি এক বেবেচারী নারী তখন আল্লাহর হুকুম হচ্ছে মুসা তুমি জানো না সে গত রাত্রে কত বড় একটা নেক কাজ করেছে আমার এক বান্দাকে এক আবিদকে এক উপস্যকারীকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়েছে গুনাহ থেকে বাঁচিয়েছে সুতরাং আমি তাকে ক্ষমা করে দিয়েছি চিন্তা করুন অন্যায় থেকে পাপ থেকে বাঁচিয়েছিল বলে আল্লাহ তার পূর্বের গুণাকে ক্ষমা করে দিয়েছে আমরাও যদি এইভাবে কাউকে ভুল পথ থেকে বাঁচাতে পারি অন্যায় থেকে বাধা দিতে পারি কাউকে বুঝিয়ে যদি সৎপথের দিকে আনতে পারি বা লাগাতে পারি সৎপথের উপরে তো হয়তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের পূর্বের গুণাকে ক্ষমা করে দেবে আর যেমন ওই নারী আল্লাহর প্রিয়তম বান্দি বা দাসী হয়েছে হয়তো আল্লাহ আমাদেরকেও পছন্দ করবে এখানে এই ঘটনাটা শুধু শুনেছে এই জন্য যে শয়তান অনেক অনেক সময় পথভ্রষ্ট করার জন্যে নামাজের রূপও ধারণ করতে পারে তাই শুধু লম্বা দাড়ি আর মাথায় ওই সেজদার দাগ দেখবেন না নামাজ দেখবেন না নামাজও কিন্তু পথভ্রষ্ট করতে পারে যদি সঠিকভাবে না পড়া হয় আর সঠিক পদ্ধতিকে ফলো না করা হয় আর ওই নামাজ যদি পাপ থেকে মুক্তিদান না দেয় তো নামাজ নামাজ নয় ওই নামাজ যে মানুষকে সমস্ত প্রকারের অন্যায় অবিচার বা পাপ থেকে দূরে রাখবে সেটাই হচ্ছে নামাজ কেননা ইন্না সালাত আনিল ফায়সায় পলমনকার নামাজ মানুষকে সমস্ত প্রকারের অসৎ কাজ থেকে বা আল্লাহর হুকুমের অমন্য করা তাকে বাঁচিয়ে রাখে তাই আমার প্রিয় ভাই আমি এতটুকু বলতে চাই যে নবী করিম সাল্লাম নিজেও তাহাজুদ নামাজ পড়তেন আর বিশেষ করে ওই নামাজের জন্যে বারবার নিজের সাহাবিদেরকে নিজের উম্মাদদেরকে বলতেন যে তোমরা যদি নফল নামাজ পড়তে পারো তো রাতের অন্ধকারে এইভাবে আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান দেবে তোমাদের ইহকাল পরকালকে উজ্জ্বল করবে এই সালাতুল্লাহ তাহাজুদ নামাজ সব নামাজ কবরের জন্য আলো হবে যেখানে ভয়ঙ্কর অন্ধকার হবে ওই অন্ধকার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহাজুদ নামাজ পড়তে হবে কারণ ইমাম রাজা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাহাজুদ নামাজ পড়বে সে যদি বলে আস আমি তাহাজ্জত নামাজ পড়েছি কিন্তু সারাদিন আমি কোনো রুজি পাইনি তাকে বলো তুমি মিথ্যাবাদী কেননা তাহাজ্জত নামাজ পড়নেওয়ালা সব নামাজ পড়নেওয়ালা কখনো খোদায় থাকবে না ভোকা থাকবে না আল্লাহ তার রুজের ব্যবস্থা যেখান থেকে করে দেবে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন তাহাজুদ নামাজের মাস মাধ্যমে আল্লাহর নিকটে হতে পারি বিশ্বাস রাখুন যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন কন্টিনিউয়াস মানে বিনা গ্যাপে তাহাজুদ নামাজ পড়ে তো চল্লিশ দিন পরে আল্লাহ তার মধ্যে এমন একটা নূর সৃষ্টি করে দেয় তার প্রভাব অন্যদের ওপরে এমন একটা সুন্দর পড়ে যে ইমাম নবীদের কথা যেমন মানুষ গুরুত্ব দিয়ে শোনে তেমন তার কথা গুরুত্ব দিয়ে শোনে এমাম নবীদের কথার উপর যেমন মানুষ আমাল করার চেষ্টা করে ওইরূপ তার কথার উপরে লোক তখন আমাল করার চেষ্টা করবে নামাজের সব মানুষকে আল্লাহর ওলি বানায় আল্লাহর প্রিয়তম বানায় আল্লাহ তৌফিক দিকে আমরা জানো তাহাজুদ নামাজ পড়তে পারি আগের প্রশ্ন নিই মৌলানা সাহেব সালাম আলাইকুম আমার নাম শেখ তৌফিক আমি ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া থেকে বলছি মৌলানা সাহেব আমি আপনার শো দেখি আমাকে খুবই ভালো লাগে মৌলানা সাহেব আমি আমি আপনার বহুত কিছু শিখেছি আপনার শো থেকে বহুত কিছু শিখেছি মৌলানা সাহেব আমি আমি সবাইকে বলছি আপনি যে যে বলেন আমি সবাইকে বলি মৌলানা সাহেব আমার কথাটা কেউ গ্রাহ্য করে নেওয়া হতো মৌলানা সাহেব তাও আমি আপনি আপনি যে যে বলেন আমি আমাল করি তো আমি কাউকে বলি তো আমার কথায় কেউ কান দিইনি ভালো করে নি তো আমিও তো ই করি আমি বলি বলে দিই আমি চ্যানেল তারা কি করুক মোলানি সাহেব আপনার সেই সালামেরও এই দোয়া হল হ্যালো সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার অনুষ্ঠান দেখছেন বা এই অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছেন এগুলো শেখার পরে অন্যদেরকে বলছেন কিন্তু অনেকেই গ্রাহ্য করছে না হয়তো আপনার কথা শুনছে না দুঃখ পাবেন না কষ্ট পাবেন না নবীর কথা সকলে শুনেছে নবীর কথা সকলে মেনেছে যারা নবীর সাহাবি নবীর সঙ্গে থাকতো নবীর সঙ্গে তারা খেত পান করত সার মতো অনেক অনেক সময় সঙ্গে বেরিয়ে বেড়াতো তারা নবীর কথা সবাই শুনেনি খুব দুঃখের সঙ্গে এটা এই জন্য বলতে হচ্ছে যে ইতিহাস সাক্ষী তারা যদি নবীর কথা শুনে থাকতো মেনে থাকতো তো ওইভাবে কখনো নবীর বলা বা দেওয়া শিক্ষার অমান্য করতো না যেভাবে তারা পরে অমান্য করেছে তো শয়তানের পথের পথিক অনেক আছে এই দুনিয়ায় এই বিশ্বে সৎপথের পথিক সেরাতল মুস্তাকিমের পথিক বা হকের প্রার্থী খুব কম তাদের সংখ্যা খুব কম আর সবসময় শয়তানের দল ভারী হয় অসৎ বা অধার্মিক বেধর্মিকদের সংখ্যা বেশি তাই আমার প্রিয় ভাই নবী যেমন নিজের দায়িত্ব পালন করে গেছেন ওইরূপ আমাদেরকেও আমাদের দায়িত্ব পালন করতে হবে সঠিক বা হক জিনিসগুলো অন্যদের সামনে তুলে ধরতে হবে বলতে হবে কবে কার অন্তরে জাগবে কাকে আল্লাহ হেদায়ত করবে কাকে তৌফিক দান করবে আমরা কেউ জানি না তাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক তাদেরকে সদ্বুজ দান করুক বোঝার শক্তি দিক বিবেক দিক তারা সঠিক ইতিহাসকে জানার চেষ্টা করুক বা কোরআন হাদিস থেকে সঠিক দিন বা দিনের আহকাম দিনের পদ্ধতিকে জেনে তার উপরে আমার করার চেষ্টা করুক আমি কখনো কাউকে শিয়া হতে বলেনি বলিও না আমি শুধু এটাই চাই যে তারা নিজের নাম পদবি নিয়ে থাক কিন্তু কর্মটা করুক যেটা আল্লাহ পছন্দ করে নবী পছন্দ করেন সঠিক কাজ করুক শিয়া বা সুন্নি জান্নাতি হওয়ার প্রমাণ নয় সুকর্ম সঠিক বিশ্বাস এটাই হবে জান্নাতি হওয়ার প্রমাণ আমরা যদি শুধু মুখে নিজেকে শিয়া বলি মানে নবীর অনুগামী কি বেতের অনুগামী অনুসারী মাওলা আলী আল ইসলামের অনুসারী অনুগামী নিজেকে বলি আর প্র্যাকটিক্যাল লাইফে যদি সেটা প্রমাণ না করতে পারে আমাদের কার্য যদি সেটা প্রমাণ না করে তো শিয়া হয়ে কোনো লাভ নেই মুসলমানদের বইতেই হাদিস আছে হিলিয়াতুল আউলিয়া ভলিউম নাম্বার ওয়ান মানে খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ছিয়াশি যারা তুলে দেখো আমি তো হাওয়ায় কথা বলি না তারা নিজেদের বইতে দেখুক যদি এই হাদিসগুলো না থাকে তখন তারা আমাকে ধরুক না মানুষের আপনি নিজের তরফ থেকে নিজেকে ভালো প্রমাণ করার জন্য অন্যকে ভুল প্রমাণ করার জন্য এই সমস্ত হাদিস বলেন যার কোথাও উল্লেখ নেই একবার দেখুন তো যদি এই সমস্ত হাদিসগুলো থাকে তো নিজের সঙ্গে নিজে কথা বলুন শেখ সাবিরের কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই যে ওই হাদিস যেটা নবী বলেছেন এটা যদি সত্য হয়ে থাকে হক হয়ে থাকে তাহলে আমাদেরকে কার পথের প্রতীক হতে হবে নবীর পরে কাদেরকে ফলো করতে হবে তখন আপনার বিবেক আপনাকে বলবে আর যদি বিবেকহীন হয়ে যায় মানুষ তার কিছু করার নেই তাই আমার প্রিয় ভাইজান আপনি ওইভাবে সঠিক জিনিসগুলো বলতে থাকুন আমাদের কাছ থেকে শুনে সেটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন একদিন না একদিন তাদের মনে জাগবে একজনেরও যদি অন্তরে জাগে আর সে যদি সৎপথ পেয়ে যায় হককে ফলো করা শুরু করে তো মনে করবেন আখেরাতের রাস্তা আসান হয়ে গেল কবরের মঞ্জিল আসান হয়ে যাবে আশা রাখি আপনার সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরা এ নিয়ে চিন্তা করবে আগের প্রশ্ন নি আসসালাম আলাইকুম মৌলানা সাহেব আল্লাহ তোমার হায়াত দুঃখ তুমি বেঁচে থাকো তুমি যেমন আমাদের শিক্ষা দিচ্ছ তোমাকে খুব দরকার আমাদের তুমি যেমন আমাদের শিক্ষা দিচ্ছ এভাবে কেউ কোনোদিন শিক্ষা দিইনি আমার প্রশ্ন হলো আমার মার স্ট্রোক হয়েছে এমআরআই করে দেখে মাথায় একটু রক্ত জমে গেছে ডাক্তার বলেছে ডান হাত তুলতে পারবে না ডান পাটা কমজোর হয়ে গেছে তুলতে পারে না গালটা বেঁকে গেছে একটু কথা এড়িয়ে গেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো কিছু উপায় বলে দাও যেন আল্লাহ পাকের কালামে ভালো হয়ে যায় আর সুগার আছে হাই প্রেশারও আছে তুমি একটু উপায় বলে দাও যেন খুব তাড়াতাড়ি আমার মা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আমাদের চ্যানেল বা চ্যানেলে অনুষ্ঠান ইসলামের বাংলা দেখার জন্য বা তার থেকে লাভবান হওয়ার জন্য শিক্ষা লাভ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার জন্য যে দোয়া করেছো তার জন্য অনেক কৃতজ্ঞ আমার প্রিয় বোন আল্লাহ তোমার মাকে সুস্থতা দান করুক আল্লাহ ওনাকে ওই কষ্ট থেকে মুক্তি দান করুক তবে উপায় হিসেবে বলতে চাই জায়তুনের তেলের ওপরে সোরায় মমিনুনের আয়াত নম্বর চোদ্দো পড়ে ওই তেলটা দিয়ে শরীরকে মালিশ করতে হবে বিশেষ করে যে সমস্ত অংশ আর কি কাজ করছে না কি ব্যথা আছে কষ্ট আছে ওই সমস্ত অংশের ওপরে মালিশ করতে হবে আর যদি তার সঙ্গে দোয়ায় মশলুল দোয়ায় মশলুল মফাতুল জানান এই দোয়াটা আছে মানে হ্যান্ডিক্যাপদের জন্য বিশেষ দোয়া নবী ও নবীর আহলে থেকে বর্ণিত এই দোয়াটা পড়ে যদি ফু দিয়ে ওই তেলের ওপরে ফু দিয়ে ওই তেলটা মালিশ করা হয় তো খুব শীঘ্র তার একটা সুন্দর প্রভাব পড়বে ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারেন মনে থাকে যেন দোয়াটার নাম হচ্ছে দোয়ায়ে মশলুল M A S S H L double O L কি এল ইউ এল দোয়ায়ে মশলুল এই দোয়াটা ডাউনলোড করে এটা পড়ে এবং প্লাস সোরা মমিনের আয়ত নম্বর চোদ্দো পড়ে ফু দিয়ে ওই তেলটা দিয়ে শরীরে মালিশ করতে হবে আর মালিশ করার সময় বলতে হবে ইয়া আওয়াজ ও ইয়া আলম ইজহাব এল আবাদানিল কুফার ওয়াল মুশরিকিন অত্রুকনি বিহাককে মোহাম্মদ ও আলহিদ তাহরিন কি ওয়াত্রুক হা বিহাককে মোহাম্মদ ও আলহিদ তাহরিন উনি যদি নিজে মালিশ করেন তাহলে বলবেন ওয়াত্রুকনি বিহাককে মোহাম্মদ ও আলহিদ তাহরিন আর অন্য কেউ যদি মালিশ করে তাহলে বলবে ওয়াত্রুক হা বিহাককে মোহাম্মদ ও আলহ তাহরিন ওই বলে মালিশ করতে থাকলে ইনশাল্লাহ কিছুদিনে আশা রাখি উনি ওই কষ্ট থেকে মুক্তি পাবেন তাছাড়া সুগারের জন্যে সুরায় রহমান প্রতিদিন ভোরের আজানের পরে মানে সকালে নামাজের পরে সূর্য উদয় আগে পাঁচবার পরে পানিতে ফু ধু দিয়ে ওই পানিটা সারাদিন পান করতে হবে এক থেকে দু সপ্তাহের মধ্যে সুগার নর্মাল হয়ে যাবে তাছাড়া প্র্যাকটিক্যাল চিকিৎসা হিসেবেও একটা উপায় বলে দিচ্ছি যদি এটা করতে পারেন পেয়ারার পাতা আর মেথির দানা মেথি শাকের দানা আর পেয়ারার পাতা এই দুটো বয়ল করতে হবে সিদ্ধ করতে হবে মনে করুন চার গ্লাস পানিতে আটটা দশটা পেয়ারার পাতা আর এক মুঠো মনে করেন দশ গ্রাম মেথির দানা দিতে হবে দিয়ে ওটাকে বয়ল করতে হবে যখন এক গ্লাস কি দু গ্লাস শুকিয়ে যাবে হাফ রয়ে যাবে তখন ওইটাকে ফিল্টার করে ছেনে নিয়ে একটা বটলে ভরে রাখতে হবে আর সকাল সন্ধ্যা খালি পেটে ওটা পান করতে হবে আর পান করার সময় সুরায় বাহিনী ইসরায়েলের এই আয়াতটি পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম রাব্বে আতখিলনি মুতখলা সিদ্দিন ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিন ওয়াজ আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা এটা পড়ে যদি পান করেন তো ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র সুগার একদম নর্মাল হয়ে যাবে শান্তি পাবেন তাছাড়া ব্লাড প্রেশার কম করার জন্যে এই আয়াতটা পড়ে বারবার যদি উনি নিজের ওপরে দম করেন কি পানিতে পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করেন তো আসলে রেখে ওনার ব্লাড প্রেশারও নর্মাল থাকবে বা নর্মাল হয়ে যাবে বিসমুল্লাহ রহমান রহিম ওয়াল কাদিমিন আল গাইদা ওয়াল আফিনা আনিন্নাস আল্লাহ ইব্বুল মোহসেনিন এই আয়াতটি পড়ে ফু দিয়ে ওই পানি পান করতে হবে কি ইয়ানার ও কুনি বর্দন ওয়া সালামন আলা ইব্রাহিম সুরে আম্বিয়ার এই আয়াতটি ইয়ানারো কুনি বর্দন ওয়া সালামন আলা ইব্রাহিম ওটাও পরে পানিতে ফু দিয়ে পানি পার করলে আশা রাখি ওনার ব্লাড প্রেশার নর্মাল থাকবে আশা রাখি যে উপায়গুলো বলেছি এগুলো যদি করা হয় তো উনি খুব শীঘ্র নিজের জীবনে শান্তি লাভ করবেন বা ওই কষ্ট থেকে মুক্তি পাবেন আল্লাহর কাছে দোয়ার থাক করছি যে আল্লাহ ওনাকে আরোগ্য করুক ওই দুঃখ কষ্ট বা ওই যন্ত্রণা থেকে ওনাকে মুক্তিদান করুক এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এই নম্বরে নিজের প্রশ্ন লিখে পাঠাতে পারেন বা ভয়েসমেল করে দিতে পারেন নিজের প্রশ্ন মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন যারা দূরত্ব দেশে বাস করছেন আমাদেরকে যদি ইমেল করতে চান তো চ্যানেল উইনকে ইমেল করেও নিজের প্রশ্ন আমাদের সামনে রাখতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের কাছে আপনাদের প্রশ্নের উত্তর পৌঁছে দেওয়ার জন্যে আর আমার এই অনুষ্ঠান যদি আপনারা কেউ নিজের মোবাইলে দেখতে চান তো নিজের মোবাইলে ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ যখন আমার অনুষ্ঠান শুরু হবে আপনার মোবাইলে অটোমেটিক মেসেজ এসে যাবে যে এবার অনুষ্ঠান ইন বাংলা শুরু হচ্ছে আপনারা যেখানে থাকবেন নিজের সুযোগ সুবিধা অনুযায়ী আমার অনুষ্ঠান সেখানে দেখতে পাবেন বা নিজের প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন আশা রাখি আপনারা চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আখরুদ আমান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু